তবে কোনো সময় বাসায় পড়ে নিল তখন কসর করবে এলো জামাত হয়ে গেছে একা একা পড়ছে বা সমস্ত মুসাফির তখন কসর করবে